الدنيا ويوم يقوم الأشهاد وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أشد البلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل رواه الطبراني في الكبير بسند صحيح ورواه البخاري تعليقا أشد البلاء الأنبياء ثم الأول فالأول وعن صهيب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن فإن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته সাররা সাকারা সবারা খয়রান মুসলিম যাবতীয় হামদোসানা মোহন রবুল্লা আলমিনের জন্য এবং যাবতীয় দৌরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিবৃন্দ মুসলিম উম্মার বিপর্যস্ত হওয়ার কারণ এবং প্রতিকারের উপায় নবী রাসুলদের শিক্ষা এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত খোদ্া পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহে তাওয়াক্কাল তো আইলেহে অনিব আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে মানব জাতির হেদায়তের জন্য অনেক নবী রাসুল পাঠিয়েছেন তিনশো পনেরো জন রাসুল মর্মে হাদিসটি সহি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরের দুই লক্ষ চব্বিশ হাজার এ মর্মে যে বর্ণনাগুলো রয়েছে এ বর্ণনাগুলো বিশুদ্ধ নয় তবে তিনশো পনেরো জন রাসুল এসেছেন এই বর্ণনাটা বিশুদ্ধ সহি বর্ণনা আমরা বলতে পারি অনেক রসুল এসেছেন শুধু সত্তর হাজার নবীকে হত্যা করেছে বান তাহলে অন্যান্য কমদের কাছে কত নবী এসেছেন এই হিসাব একমাত্র আল্লাহ ছাড়ার কেউ জানে না এমনকি আল্লাহ রাব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন যে কিছু মানুষের কিছু রাসুলের কথা বললাম ওলাম না কুসুস আর কিছু রাসুলের কথা আপনাকে বললাম না এই গুনতিটা আমরা জানি না শেষ রাসুল হিসাবে এসেছেন আমিরুল আম্বিয়া সঈদুল মুরসালিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নবী শেষে আসার কারণে যুগে যুগে যত নবী রাসুল এসেছেন এবং তার উম্মতের অবস্থাটা কি সেটা তিনি আমাদেরকে জানাতে পেরেছেন এবং সর্বশেষ বিশুদ্ধ গ্রন্থ হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে পবিত্র কোরআন আমাদের নবীর উপরে নাজিল করা হয়েছে এটা উম্মতে মোহাম্মদের জন্য সৌভাগ্য সৌভাগ্যের অনেক কিছুই শেষ উম্মাতের জন্য ছিল আছে কিন্তু উম্মাহ যথাযথ কাজে না লাগানোর কারণে বিভিন্ন সময়ে বিপর্যস্ত হয়েছে আরও হয়তো হবে যতদিন না ইমাম মাহাদির আগমন ঘটবে এবং ঈসা আলাই সালাতু আসসালামের আগমন না ঘটবে আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উম্মাকে হেফাজত করুন আমিন তবে আল্লাহ রাব্বুল আলমিনের ওয়াদা সুরায় মমিন একান্ন নম্বর আয়ত আল্লাহ বলছেন ইন্না লানু রুসুলানা ওয়াল্লাদিনা আমানু আমি আল্লাহ আমার রসুলগণকে এবং যারা ইমান এনেছে তাদেরকে বিজয় দান করে থাকি তাদেরকে সাহায্য করে থাকি ফিল হায়াতি দুনিয়া দুনিয়াবি জীবনে ওয়াউমায়াকুমুল আশহাদ এবং যেদিন পরকালীন জীবনে সাক্ষীগণ তাদের সামনে দণ্ডমান হবেন তখনও আল্লাহ রব্বুল্লা আল্লামিন সহযোগিতা করবেন আল্লাহর কথা আমানু প্রত্যেক রসুলকে আমি যত রাসুল পাঠিয়েছেন এবং যারা ইমান এনেছে তাদেরকে আমি সাহায্য করি এটা আল্লাহর কথা তারপরে বলছেন শুধু দুনিয়াবি জীবন না ফিল হায়াতি দুনিয়া ওয়া কুমুল আশহাদ দুনিয়াবি জীবনেও করব এবং যখন মমিনের বিপক্ষে এবং রাসুলের বিপক্ষে কাফেররা কিয়ামতের মাঠে সাক্ষী দাঁড়াবে তখনও আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করব। কারণ নুহ আলাহাল্লামকে আল্লাহকে সহযোগিতা করবেন না সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন নুহ আলাহিসাল্লামকে পিটায়া পিটায়া বেহুশ করে দিয়েছেন এতটা অত্যাচার করেছে তার নিজের স্ত্রী সহ কল্পনাতীত কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন তোমাদের কাছে কি আমি কোনো নবী পাঠিয়েছিলাম নুহ গেছিল কি তোমার কাছে তখন তারা সরাসরি জবাব দেবে আরে নুহ তো দূরের কথা মা জানা নাজির কোন নবী কোন ভয় প্রদর্শনকারী আমাদের কাছে আসেনি সরাসরি অস্বীকার নোহ আলাহিসাল্লামকে আল্লাহ বলবেন কি ব্যাপার তুমি কি বলছো আর এরা কি বলে তোমার পক্ষে কে কথা বলবে এখন এই দেখেন আল্লাহর সাহায্য তখন নুহ আলাহাল্লাম জবাব দেবেন সাড়ে নয় শত বৎসর যাদেরকে দাওয়াত দিয়েছেন সোরা নুহ পড়ে দেখবেন যে কিভাবে তিনি দাওয়াতি কাজ করেছেন এরপরও এই বদবক্ত উম্মত অস্বীকার করবে কেয়ামতের মাঠে তখন আল্লাহ রব্বুল আলমিন নুহ আলাহাল্লামকে বলবেন এবার তোমার কি হবে সরাসরি বলে দিবেন ইয়াসহাদু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আমার পক্ষে সাক্ষী দিবেন শেষ নবী মোহাম্মদ সাল্লাম এবং তার উম্মত আল্লাহ আকবর এইভাবে সহযোগিতা করবেন কোনো মমিনের বিরুদ্ধে কোনো মুনাফেক যদি দাঁড়িয়ে যায় যে এরা আমাকে দাওয়াত দেয়নি এরা আমাকে বলেনি কাল কিয়ামতের মাঠে মমিনের পক্ষে আল্লাহ রাব্বুল আলম প্রমাণ হাজির করবেন আল্লাহ পৃথিবীতেও সাহায্য করেন কিয়ামতের মাঠেও করবেন এটা আল্লাহর ওয়াদা সুরা রোম সাতান্ন নম্বর আয়তে আল্লাহ রব সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ রব ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের উপরে বিজয় দান করা আল্লাহ রব্বুল আলমিনের ওয়াজিব যারা মুমিন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন বিজয় দান করবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর প্রতি ওয়াজিব এটা ওয়াকানা হাক্কানা আলাইনা আমার প্রতি হক আমার প্রতি ওয়াজিব নাসরুল মুমিনিন মুমিনদেরকে বিজয় দান কর আল্লাহ আকবার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আমি তোমাদেরকে বিজয় দান করব ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন প্রত্যেক জায়গায় শর্ত তোমাদের কোনো ভয় নেই কোনো শঙ্কা নেই তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও আল্লাহ রবাহ আলিমরান একশো উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব আলম বলছেন সুরা মোহাম্মদ সাত নম্বর আত খুলুন আমানু হে ইমানদারগণ ইং তাং সুরুল্লাহ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো ইয়াং সুরুকুম আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন ওয়ায়ুসাব্বিত আকদামাকুম তোমাদের পাকে দৃঢ় করে দিবেন শত্রুদের বিরুদ্ধে আল্লাহ আকবার আল্লাহ বলছেন ইং তাং সুরুল্লাহ ইয়াং সুরুকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো অর্থাৎ আল্লাহর প্রতি তোমরা যদি দৃঢ় ইমান পোষণ করো ইয়ান সুরকুম আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন তোমাদের পাকে দৃঢ় রাখবেন শত্রুরা কখনো তোমাদেরকে পরাজিত করতে পারবে না শর্ত এটাই আল্লাহর প্রতি ইমান আনা এটা হলো মূল শর্ত আল্লাহ রব আলম বলছেন ওয়াং সুরুল কুমুল্লাহ ফালা যদি আল্লাহ তোমাদের সাহায্য করে থাকেন তাহলে পৃথিবীর আর কেউ তোমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না আল ইমরান এক ষাট নম্বর আর যদি তিনি ছাড়া আর তিনি যদি অপমান করেন তাহলে তিনি ছাড়া তোমাদের আর কেউ রক্ষা করতে পারবেন না কে অপমান করার দায়িত্ব অপমান করবেন আল্লাহ আমাদের পাপের কারণে আল্লাহ করবেন আবার আল্লাহ আমাদের বিজয় দান করবেন আমাদের ইমানের কারণে যদি আল্লাহকে সম্মানিত করি আল্লাহ আমাকে সম্মানিত করবেন আল্লাহ রব্বুল আলমিন আরো ছোট্ট করে বলছেন কামিং ফিয়াতিন নম্বর এবং জালুতের ঘটনা উল্লেখ করে বলছেন আল্লাহ রব্বুল আলম কাম্মিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান ক্যাসিরা কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ রব্বুল আলমিন বৃহৎ বৃহৎ দলের উপরে বিজয় দান করেছেন সংখ্যায় মুসলিমরা খুব কম ইমানদাররা কম বিশেষ করে তালুত আলাহিসাল্লাম এবং জালুতের ঘটনাটা এক বিস্ময়কর ঘটনা যখন আল্লাহ জালুতের বিরুদ্ধে তালুতকে পাঠালেন সাথে আশি হাজার সৈন্যবাহিনী ইমানে যদি একটু দুর্বলতা থাকে তাহলে যে বিজয় অর্জন করা যায় না এটা তার প্রমাণ একটা দাউদ ছোট্ট মানুষ ছাগল চড়ায় তাকে সাথে নিবে না তখন বললেন যে ঠিক আছে আমি যাব পিছন পিছন যাচ্ছে যাওয়ার পথে দেখছে একটা পাথর আল্লাহ আকবার বলছে তো পাথরটাকে ধরে রাখাল মানুষ ব্যাগের মধ্যে পড়েছে তুই আল্লাহ আকবর বলিস কেন একটু যাওয়ার পরে আর একটা পাথর আল্লাহ আকবর বলে ওকেও ব্যাগের মধ্যে পুরেছে তাকে তো সাথে নেয়নি তালুত আলাহিসাল্লাম নেয়নি সাথে যুদ্ধে যাওয়ার পথে নদী পার হতে হবে শর্ত নদী পার হবে বটে কিন্তু এক ঢোক পানি পান করতে পারবে না প্রথম শর্ত এটা পরে ঠিক আছে তারা দাবি করলো যে আমার পেটে খাবার নেই নদীর পানিও পান করতে পারবো না আর দুই লক্ষ সৈন্যের সাথে জালুদ বাহিনীর সাথে আমরা যুদ্ধ করতে পারবো না সরাসরি জানিয়ে দিল তখন যারা বলল যে ঠিক আছে আমরা পারবো না তাহলে তাল্লাহ সাল্লাম বললেন যে ঠিক আছে তোমরা পান করতে পারবা তবে এক ঢোকের বেশি না অর্থাৎ গোরাফান শব্দ আসছে এক চুল্লু পানির বেশি পান করতে পারবে না তাদের মধ্যে সবাই পানি পান করে ফেলল মাত্র তিনশো জন বাকি ছিল ওরা এক ঢোকা পান করেনি যারা পানি পান করেছিল নদী পার হওয়ার পরে তারা অলস হয়ে গেল শক্তি হারিয়ে ফেলল আল্লাহ রাবুল আলমের পরীক্ষা এটা ছিল যারা এক ঢোকো পান করেনি তাদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন তিনশো সতেরো জন কোনো কোনো জায়গায় এসেছে আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষা শুরু হয়ে গেল যুদ্ধের জন্য দাউদকে আগে একাকি যুদ্ধ হতো দাউদ বলল যে আমাকে দায়িত্ব দিন আমি যুদ্ধ করব তার সঙ্গে মল্লযুদ্ধ বর্ম পরা অবস্থায় যাচ্ছে একটু আগে বলছে যে এই সমস্ত লোহার পোশাক পরে যুদ্ধ করার মতো আমার শক্তি নাই এগুলো খুলে দেন একেবারে বিনা পোশাকে আমি যুদ্ধ করব যুদ্ধের পোশাক আমার দরকার নেই জালুতের সাথে যুদ্ধ মাত্র একটা পাথরের আঘাতেই জালুত লোহার পোশাক পরা ছিল চোখের মধ্যে লেগে একটা পাথরের যন্ত্রণায় পড়ে গিয়ে সেখানে যখন মৃত্যুবরণ করেছে কোথায় দুই লক্ষ সৈন্যবাহিনী পালিয়ে চলে গেছে একটা পাথরের একটা সৈন্যের কারণে একজনের কারণে আল্লাহ রব্বুল আলমিন দুই লক্ষ সৈন্যবাহিনীর উপরে মুসলিম বাহিনীকে মানে বিজয় দান করেন আল্লাহ আকবর ভাবতে আশ্চর্য লাগে তাই আল্লাহ বলছেন কাম্মিম ফিয়াতিন কলিল বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে হুনায়নের যুদ্ধ হয়েছে তাবুকের যুদ্ধ হয়েছে কোন যুদ্ধের বর্ণনার পরে আল্লাহ রব্বুল আলমিন এ আয়ত উল্লেখ করেননি তালুত এবং জালুতের ঘটনা বর্ণনা করার সময় কথা উল্লেখ করলেন কেন আমাদের নবীর ঘটনা কোরআনে উল্লেখ থাকার দরকার ছিল এটা এই আয়টা সেই জায়গায় উল্লেখ থাকার দরকার ছিল কিন্তু তালুত আলাহিসাল্লামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আয়টা বর্ণনা করলেন কেন ফিয়াতিন কারণ এটা এমন একটা ঐতিহাসিক বিষয় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে অল্প একজন একটা কাফেলা না অল্প সংখ্যা না বরং একজন ব্যক্তির মাধ্যমে গোটা মুসলিম উম্মার বিজয় দান করতে পারেন এইটা বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলম এটা উল্লেখ করেছেন এখানে শর্ত একটাই সেটা কি ইমান প্রত্যেক নবীর উম্মতের ইতিহাসই এটা ইমান এনেছে বেঁচে গেছে আল্লাহ রব্বুল আলম বলছেন আল্লাদিন আমানু ওয়ালাম আমনু ওয়া মুহতাদুন সূরা আনাম বিরাশি নম্বর আয়াত যারা ইমান এনেছে ইমানের সঙ্গে শিরিকের মিশ্রণ ঘটায়নি শিরিককে মিশ্রিত করেনি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে এবং তারাই হেদায়ত প্রাপ্ত একটা শর্ত করেছেন আল্লাহ রব্বুল আলমিন শুধু ইমানের সাথে শিরিকের মিশ্রণ ঘটাবে না যুগে যুগে নবী রাসুলগণ এসেছিলেন মানুষকে শিরিক মুক্ত করার জন্য কারণ কেউ যদি কাবিরা গুণা করে মারা যায় শিরিক না করে আল্লাহ রাব্বুল আলমিন তিনি নিজেই কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবেন অথবা নবী মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে ক্ষমতা দিবেন কাবিরা গুণাগারদেরকে সুপারিশ করে বের করে নিয়ে আসার দুই নম্বর হাদিসটা খুলুন আবু দাউদের আল্লাহ আলমিন যে সুযোগটা দিবেন মোহাম্মদ সাল্লামকে তাই আল্লাহ রাসুল বলছেন কাবাইর যারা কাবিরা গুণা করে মারা গেছে আসলে সুপারিশ সাফাত হবে তাদের জন্য আমি সগিরা গুণা যারা করেছে তাদের জন্য সুপারিশ করব না সগিরা গুণাকে আল্লাহ এমনি মাফ করে দেবেন যারা কাবিরা গুণা করে মারা গেছে তার জন্য সুপারিশ করব। তবে দুই হাজার চারশো একচল্লিশ নম্বর হাদিসে নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার সুপারিশ তার জন্য আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি কোনো কিছুর সাথে আল্লাহকে শরিক না করে মারা গেছে যে ব্যক্তি শিরিক করে মারা গেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে সুপারিশ করার জন্য নবীকে অনুমতি দিবেন না শিরিককারী কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না মরে যাওয়ার সাথে সাথে তৌবার আগে যদি কোনো শিরিককারী মারা যায় তৌবার আগের যদি কোনো মাজার পূজারি মারা যায় যদি কবর পূজারি মারা যায় শিরিকে আকবার করে যদি কেউ তৌবা না করেই মারা যায় ওকে জাহান্নাম থেকে বের করার আর কোনো পথ খোলা নাই তবে শিরিক না করে মারা গেলে অন্য যতই পাপ করুক না কেন তাকে বের করার অপশন আল্লাহ রব্বুল্লাম রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ মৌলিক কারণ বিপর্যস্ত হওয়ার মৌলিক কারণ সেটা হলো তাওহিদকে ভুলে যাওয়া এক নম্বর কারণ হলো তাওহিদকে ভুলে যাওয়া দুই নম্বর কারণ হলো কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা থেকে পিছিয়ে আসা আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই কথাটি বলেছিলেন বিদায় হজ্জের ভাষণে আল্লাহ বললেন তোমরা কোরআন এবং সুন্নাকে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্ত করে ধারণ করো বিদায় হজ্জের ভাষণে বললেন তিনশো নম্বর হাদিস মুস্তাদ হাকিম ইবনু আব্বাস বলছেন ফি বিদায় হজ্জে আল্লাহ নবী আমাদের সামনে তিনি বললেন তাসমতুম বিহি আমি যা ছেড়ে গেলাম তোমরা যদি এতেসাম করো শক্ত করে ধরে থাকো লাং তাদিল্লু আবাদা কখনো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না দুটা কি জিনিস কি ছেড়ে গেলাম কিতাব আল্লাহ ওয়া সুন্নাতানাবিহি একটা আল্লাহর কিতাব আর একটা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সন্না এই দুইটা জিনিস ধরে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা কখনো পরাজিত হবে না তোমাদের উপরে কেউ জয়লাভ করতে পারবে না আমরা কোরআন এবং সন্না থেকে সিটকে পড়েছি প্রথমত তাওহিদ বাদ দিয়ে শিরিককে আঁকড়ে ধরেছে কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে আমরা বেদাতকে আঁকড়ে ধরেছি যার কারণে শিরিককারীর দু আল্লাহর কাছে কবুল হয় না বেদাতির দোয়া আল্লাহর কাছে কবুল হয় না বেদাতির কান্না আল্লাহ শুনেন না মুশরেকের কান্না আল্লাহ শুনেন না আপনি যতই দোয়া করেন না কেন অন্তরে শিরিক ধারণা থাকলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না কতই দোয়া করছি কবুল হচ্ছে না কারণটা কি যখন যে জাতি আল্লাহর বিধান থেকে ছিটকে পড়েছে তখনই আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে গজব নাজিল করেছেন গজব আসে দুইটা কারণে মুমিন ব্যক্তির জন্য গজব না পরীক্ষা পাপি ব্যক্তির জন্য গজব বা শাস্তি নবী রাসুলগণ নিষ্পাপ মানুষ ছয়শো উনত্রিশ নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আসাদুল বালা আল আম্বিয়া পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ হলেন নবী রাসুলগণ সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ নবী রাসুলগণ তারপরে বলছেন সোম্মা সলিহন অতঃপর যারা সৎবান্দা তারা অতঃপর তাদের মতো যারা অতঃপর তাদের মতো যারা তারা সবচেয়ে বিপদগ্রস্ত বালা বলা হয়েছে মানে পরীক্ষিত আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীর আসলদেরকে যখন কোনো সৎ ব্যক্তি বিপদগ্রস্ত হবে তখন তার কাছে দোয়া নেওয়ার চেষ্টা করবেন যখন কোনো পরহেজগার ব্যক্তি বিপদগ্রস্ত তার বিপদগ্রস্ত হওয়ার কোনো কারণই নাই তিনি যেন বুঝেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করছেন আর আমি আপনি যেন বুঝি যে এই লোকটিকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেছেন কারণ সহিবুখারের হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তার কাছ থেকে তিনি পরীক্ষা নেওয়াটা পছন্দ করেন মানে আল্লাহ রব্বুল আলমিন যার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন আমি বিপদগ্রস্ত হতে পারি আরেকজন বিপদগ্রস্ত হতে পারে তখন আমরা মনে করি যে কতই না পাপ করেছে যার কারণে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে অথচ মানুষটা ভালো মানুষ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে এত পরীক্ষা করলেন কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এত বিপদগ্রস্ত করলেন কেন তিন হাজার ছয়শো আঠাত্তর নম্বর হাদিস সহি বুখারি আমরুবুল আস রাজি আল্লাহ আব্দুল আমর রাজি আল্লাহ বলছেন আসাদুন্নাস আল মুশরিকুন আলা রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুশরেকরা নবী মোহাম্মদ সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তারপরে বলছেন যে জাগা মহিত উৎবা আবি মহিত ওয়াহুয়া ইউসল্লি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কাবা চত্বরে সালাত করছিলেন এমত অবস্থায় উদ্বাবিন মহিত গেল যাওয়ার পরে আলা অনুকেহি তার ঘাটটা পেঁচিয়ে ধরল তার চাদর দ্বারা সোম্মা খনকাহু খনকান সাদিদা একবারে গলাটা পেঁচে শক্ত করে ধরে টানা শুরু করলো অজা আবু বাকর আবু বাকর রাজাল্লাহ দৌড় দিয়ে আসলেন কলার আল্লাহ তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যে ব্যক্তি বলে আমার রব একমাত্র আল্লাহ এই দাওয়াতটি দেওয়ার কারণে তাকে তোমরা এইভাবে হত্যা করতে চাচ্ছ নবী মোহাম্মদ সাল্লাহামের মতো এমন একজন ব্যক্তি সেজদা দিয়েছেন উদ্ভাবিন আবে মহিদ গিয়ে ঘাড়ের উপরে চেপে বসে গলাটা পেঁচ দিয়ে বেঁধে কাবা চত্বরে শেষে নিয়ে বেড়াচ্ছে এর চেয়ে অপমানজনক শাস্তি আর কি হতে পারে তাহলে কি আমি বলবো যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাপি ছিলেন নওয়াজুবিল্লাহ আল্লাহ চাইলে তিনি পারতেন না একসঙ্গে একবারে মক্কার মুশ্রিকদেরকে পিছিয়ে মারতে চারশো আঠান্ন পৃষ্ঠের হাদিস বুখারি প্রথম খণ্ডের রাসুল্লাহ সাল্লাম তায়েফ থেকে মায়ের খেয়ে ফিরে যাচ্ছে মক্কায় তাকে এতটাই রক্তাক্ত করা হয়েছিল যে আল্লাহ রব্বু আলম বরদাস করতে পারেননি একটাই ঘটনা পাওয়া যায় মোহাম্মদের কাছে পাঠিয়ে দিয়েছেন মালিকুল জিবালকে এতটাই রক্তাক্ত হয়েছিলেন বেহুশ হয়ে গেছিলেন তাওহিদের দাওয়াত দিতে যাওয়ার জন্য আঙ্গুরের বাগানের মালি মাত্র কিছু আঙ্গুর দিয়েছিলেন না খেয়ে অবস্থা দেখে বলছেন আপনারা কারা কোথায় থেকে এসেছেন কতদিন যাবৎ খাননি আর শরীরের অবস্থা কেন শরীর থেকে রক্ত ঝরছে রসুল্লাহ সাল্লাম বললেন আমি গেছিলাম তায়েববাসীকে দাওয়াত দিতে তারা দাওয়াত কবুল না করে আমার উপরে তারা অত্যাচার করেছে কিছু আঙ্গুর নিয়ে সামনে দিলে তোমার বাগানের মালিক তো তোমাকে আবার শাস্তি দেবে না না এটা আমার অংশের আমি সারাদিন পাহাড়ে দিয়ে যে অংশটাকে পাই সেটার থেকে দিচ্ছি রসুল সাল্লাহ সাল্লাম একটা আঙ্গুর তুলে যখন মুখে দিচ্ছিলেন বিসমিল্লা শব্দ উল্লেখ করে তখন কি বললেন এটা বললাম বিসমিল্লা আমি খাচ্ছি আল্লাহর নামে আল্লাহ আবার কে তখন বললেন যে আমি এই দাওয়াতি তায়েববাসীকে দিতে গেছিলাম তারা আমার দাওয়াতকে ফেরত দিয়েছে তাওহিদের দাওয়াত কেউ কবুল করে না এটা তার প্রমাণ আল্লাহর নবী একজনকে পেয়েছিলেন মক্কায় তায়েফ এসে পেয়েছেন একজনকে তাও বাগানের মালিকে পেলেন রাসুল্লাহ সাল্লামের কথা বলার পরে যদি আমি কবুল করি তায়েববাসীর সেই দিন সৌভাগ্য হয়নি তাওহিদের দাওয়াত কবুল করার বাগানের মালি তাওহিদের দাওয়াত কবুল করলেন তিনি বলছেন কতদিন যাবত খাননি আপনারা খাবার কোথায় পাবে একটু আঙ্গুর খেয়ে নিজের ক্ষুদাটা মিটালেন কিন্তু একজন ব্যক্তিকে পেয়ে গেলেন রক্তাক্ত দেহ নিয়ে চলছেন পাহাড়ি পথ দিয়ে জিবরিল আমিন এসেছেন মালিকুল জিবালকে সাথে করে নিয়ে যে ফেরেস্তা গোটা পাহাড় জগৎকে নিয়ন্ত্রণ করেন বলছেন যে আমার সাথে আছে মালিকুল জিবাল উমর নিমাশিতা ও উমর মাসিতা তাকে যা ইচ্ছা নির্দেশ দান করুন ফাসাল্লামা আলাইহি মালিকুল জিবাল আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন আর সালানি এলাইকা রব্বুক আপনাকে আপনার রব আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন যা নির্দেশ দিবেন আমি তাই করব লা জামাতুল আকসাবাইন মক্কার দুই সাইডের যে পাহাড় রয়েছে দুইটা পাহাড় শুধু এক জায়গায় করে তাদেরকে পিছিয়ে মারবো শুধু হুকুমের অপেক্ষায় রয়েছে আপনি শুধু বলেন নবী মোহাম্মদ সাল্লাম লা তোমরা মেরো না তাদেরকে তোমরা তাদেরকে মেরে শেষ করে দিও না বরং আমি মোহাম্মদ আশা পোষণ করছি এই মর্মে যে এদের পৃষ্ঠদেশ থেকে এমন সন্তানের আল্লাহ জন্ম দিবেন যারা কেবলমাত্র এক আল্লাহরই আবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না এই কথা বলেই ফেরেস্তাকে নিষেধ করলেন এই জন্য তার নাম হলো রহমাতুল্লিল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ তিনি মানলেন না যে এই নবী এই ইসলামকে প্রচার করেছেন যেই নবীর এই আদর্শ এই নবীর উম্মতকে আজকে জঙ্গি বানায়া ইহুদি খ্রিস্টানরা অপবাদ দিয়ে ইসলামকে কলঙ্কিত করছে নবী মোহাম্মদ সাল্লাহামকে কলঙ্কিত করছে কিছু মানুষের কারণে পুরো মুসলিম উম্মাকে দোষারোপ করছে এরা যেন সবাই জঙ্গি কিন্তু আমরা কি হিটলারকে ভুলে গেছি আমরা কি মাউসেদুংকে ভুলে গেছি আমরা কি জশেব মুল্লাসেনীকে ভুলে গেছি এক হিটলার ষাট লক্ষ মানুষকে হত্যা করেছে আমার নবী মোহাম্মদ সাল্লাম চাইলে একদিনে এক মিনিটের মধ্যে নিমিশে সব শেষ করে যেতে পারতেন আমার নবী বলে গেলেন আল মুসলিম সালিম মুসলিম মুসলিম ওই ব্যক্তি যার হাত থেকে যার মুখ থেকে অপর মুসলিম ব্যক্তি নিরাপদ থাকে যে নবী বলে গেলেন মাল হামাল আলাইনা সিলাহ ফালাইসা মিন্না অস্ত্র মারা নয় যেহেতু উঁচু করবে সেই আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এই হাদিসগুলো তারা কি বুঝে না নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সান্ত্বনা দিয়ে গেছেন প্রত্যেক নবী যেমন তাদের ওম্মতকে সান্ত্বনা দিয়েছেন অত্যাচারের কারণে সোম্মা সলে হন অতঃপর যারা সৎ বন্ধা তারা অত্যাচারিত হবে তারা নির্যাতিত হবে আমসাল ফাল অতঃপর যারা তাদের মতো হবে অতঃপর যারা তাদের মতো হবে তারা অত্যাচারিত হবে তারা বিপদগ্রস্ত হবে তবে আল্লাহ রাব্বুল আলমিন বিপদ থেকে উদ্ধারও করবেন এটা হলো আল্লাহর ওয়াদা পরীক্ষিত হবে আবার উদ্ধার করবেন তাদেরকে ইসলাম জিন্দা হতে হয় হার কারবালাকে বাদ কথাটা এমনিতে আসেনি যখনই আবু জাহাল আবুল আহাবরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মক্কা থেকে বের করে দিলেন যখন আজর বের করে দিয়েছিল নমরুদ বের করে দিয়েছিল ইব্রাহিম আলাহ সাল্লাতামকে তারপরে শাস্তি ভোগ করেছে নমরুদি আজরি ভোগ করেছে কিয়ামতের মাঠেও তারা ভোগ করবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু ফাতেহ মক্কা তো হয়েছে পরে আবারও হবে পৃথিবীর যে কোনো দেশে ইমানদার মানুষের উপর অত্যাচার করলে পরবর্তীতে আল্লাহ অবশ্য বিজয় দান করবেন এটা আল্লাহর ওয়াদা সাময়িক পরীক্ষা করেন কিন্তু আল্লাহর ওয়াদা বিজয় দান করা যুগ যুগ ধরে যখনই এই দুইটা শর্ত থেকে মুসলিম উমা পিছিয়ে গেছে এক নম্বর তাও তাওহিদ থেকে দুই নম্বর ঐক্যবদ্ধ হওয়া থেকে তিন নম্বর আল্লাহর বিধান থেকে পিছিয়ে যখনই গেছে তখন আল্লাহ তাদেরকে ছাড় দেননি ধরে ফেলেছেন আর এটা ধরে ফেলার কারণ তারা যেন শিক্ষাও অর্জন করে কারণ মুমিন ব্যক্তির জন্য কোনো জিনিসই অকল্যাণকর নয় সই মুসলিমের হাদিস চারশো তেরো পৃষ্ঠা আসছে নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লাম বলছেন আজাবল্লি আমরিল মুমিন মুমিনের জন্য আশ্চর্যজনক একটি বিষয় মমিন ব্যক্তি জীবনে যা কিছু করে সবই তার জন্য কল্যাণকর আহাদিন মুমিন আর এটা মমিন ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য এটা নয় সাকারা ফাকানা যদি তার আনন্দের সময় আসে তো আল্লাহ শুক্রিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ ওয়াইদা আর যদি দুঃখ বেদনা অত্যাচার নিপীড়ন নিপীড়ন তাকে জড়ে ধরে তখন সে ধৈর্য ধারণ করে ফাকানা খায়রুল্লাহ এটাও তার জন্য কল্যাণ কর আর কোনো ব্যক্তির জন্য এটা নয় আমার প্রতি বিপদ আসতে পারে বিপদ থেকে উত্তর হওয়ার প্রথম পথ হলো যে আমি তাওহিদকে আঁকড়ে ধরে আছে কিনা তবে মুসলিমরা আজীবন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ইহুদি খ্রিস্টান কর্তৃক নির্যাতিত হয়ে আসছে আজকের যুগে যদি সালাহুদ্দিন আয়ুবের মতো কেউ থাকতেন আজকের যুগে যদি উপমহাদেশের সিংহ তিতুমিরের মতো শাহ ইসমাইল শহীদের মতো সাইয়েদ আহমদ শহীদের মতো যদি কেউ থাকতেন তাহলে মোহাম্মদ বিন আব্দুল ওহাবের মতো কেউ যদি থাকতেন আরব বিশ্বে যেমন বাদশাহ ফাইসালের মতো এক হুঙ্কারে একুশটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে তিনি শাসন করেছেন একদিন শুধু বলে দিলেন উনিশশো সালে শুধু বলে দিলেন এই মর্মে যে এক ফোঁটা তেল যাবে না ব্রিটেন আমেরিকায় আমি শুধু এইটা প্রয়োগ করলাম আর কিছু দরকার নেই সাতষট্টি থেকে নিয়ে তিয়াত্তর পর্যন্ত চলছে মধ্যপ্রাচ্যের ঘাতক ইসরায়েলের সাথে চলছে তার সংগ্রাম তিয়াত্তর সালে তিনি এসে প্রয়োগ করলেন এক ফোটা তেল যাবে না মধ্যপ্রাচ্য থেকে দেখি তারা কি করে মুসলিমর বিরুদ্ধে কিন্তু বেশি দিন টিকতে পারলেন না উনিশশো সালের পঁচিশেই মার্চ তারিখে তার নিজের চাচাতো ভাইয়ের মাধ্যমে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হলো ইহুদি খ্রিস্টানরা আজকের শত্রুরা মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লামের উপরে ওহি নাজিল হয়েছে একাধিকবার আল্লাহর নবী সব সময় বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো তারা সিয়াম রাখতেন দশ তারিখে মহরম মাসের যখন বলা হলো আমি শুধু দশ তারিখ রাখবো না নয় এবং দশ রাখবো তাদের সাথে মিল যেন না থাকে ইহুদি খ্রিস্টানরা দাঁড়ি চেঁচে ফেলে তোমরা দাঁড়ি রাখো ইহুদি খ্রিস্টানরা দাঁড়ি সাদা রাখে তোমরা দাঁড়ি অবশ্যই অবশ্যই মেহেদি দ্বারা রং করবা কালো রং দিও না ইহুদি খ্রিস্টানরা ঈদের দুইটা দিন পালন করত খেলাধুলা করে এটা চলবে না এটা আমি পরিবর্তন করে দিলাম এই দুই দিন এবাদত চলবে ঈদুল ফেতর ঈদুল আজহা যত জায়গায় এসেছে আল্লাহ রব বলে দিয়েছেন ফাইন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে লা দুলিয়া ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমার বিরুদ্ধে যখন লাগবে তখন তারা সবাই ঐক্যবদ্ধ আল কুফর মিল্লাত হেদা এক হবে মনে রেখো ইহুদি খ্রিস্টানদেরকে যে সাপোর্ট করবে যে তাদের আদর্শ গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে সে ইহুদি হয়ে যাবে সেও খ্রিস্টান হয়ে যাবে আল্লাহ নবী বললেন মান তাসাবাহামিন হুম মান তাসাবাহা বিহিম বিকমিন ফাহমিন হুম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম মান্তা সাব্বাহাবি কমিন কোন ব্যক্তি যদি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য রাখে ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইহুদি খ্রিস্টানদের সাথে মুশরেকদের সাথে কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব মুসলিমদের নয় ইরাক এমন কি অপরাধ করেছিল বুশ এসে ইরাককে ধ্বংস করবে আফগানিস্তানকে ধ্বংস করবে এমন কি অপরাধ করেছিল আফগানিস্তান এমন কি অপরাধ করেছিল লিবিয়া এমন কি অপরাধ করেছিল সিরিয়া অযথা বিমান হামলা করে আজকে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে আমার ভাই বারমার মুসলিম আজকে নির্যাতিত হচ্ছে ট্রাম নাকি বেঁচে আছে সবচেয়ে বড় কথা হলো মুসলিম রাষ্ট্রের হিসাবে আপনারা বাহবা দেন আমরা বলে থাকি ইসলামী বিপ্লব ঘটেছে নাকি ইরানে ইরানে একটা কথা কেন বলতে পারছে না বার্মার মুসলিমদেরকে তারা কেন বিমানে করে নিয়ে আশ্রয় দিচ্ছে না কারণটা কি মৌলিক কারণ হলো এই ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের যত ক্ষতি করেছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ক্ষতি করেছে শিয়ারা শিয়ারা কোনোদিন মুসলমানদের বন্ধু নয় কোনদিনই না তারা আজও চায় মা এসার কবর বাকিউল গরকার থেকে তুলে বের করে দেবে তাকে দুর্রা মারবে কারণ আয়েশা জেনাকারিনী মহিলা নাউজুবিল্লাহ তারা আজও চায় আবু বকার উমরকে তারা সম্মান করে না সালাম দেয় না তারা চায় মক্কা এবং মদিনাকে দখল করে শিয়া রাজত্ব চালিয়ে মক্কা মদিনার উপরে তারা রকেট লাঞ্চা নিক্ষেপ করে মক্কা মদিনাকে দখল করার চেষ্টা করছে অথচ আজকে হাসান রুহানি বেঁচে নেই ও কেন বলতে পারেন আজকে সূচির মতো অল্প ছোট্ট একটি রাষ্ট্রে মুসলিম ভাইদেরকে ধরে এনে জবাই করছে এরা আমারই ভাই তারাই প্রথম ইসলাম গ্রহণ করেছে উপমহাদেশে তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তারা হলো আহলে সুন্নাওয়াল জামাতের মানুষ আড়াই লক্ষ বর্মাকে সৌদি আরব সরকার তাদেরকে আকামা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ যুগে যুগে যখন আক্রমণ হয়েছে তখনই তাদেরকে আরে এক শ্রেণীর মানুষ বলে যে সৌদি আরবকে দেখে না আজ গত সিডরে বাচ্চা আবদুল্লাহ যে দানটা দিয়েছে বাংলাদেশের জন্য পৃথিবীর কোন দেশ থেকে এত বড় দান আসেনি আজকে একটা কথা শুনে রাখুন সৌদি আরব সরকার বার্মাবাসীদের জন্য যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত কোন দেশ এটা করতে পারেনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাই যে তারা আশ্রয় দিচ্ছে আমার বক্তব্য আমি একজন মুসলিম ভাই আমি আমার ভাইয়ের পক্ষে বলবো যে কোনো বললে বলবো এটা বলা অপরাধ নয় যদি আমার শরীরে একটা ফোড়া হয় ঘা হয় আমার কেমন লাগে রাসুল সাল্লাম বলেছেন এক মুসলিম অপর মুসলিমের এইরকমই যদি একটা জায়গায় ব্যথা হয় সব জায়গায় যেমন ব্যথা হয় কোন মুসলিম আক্রান্ত হলে যেন পুরো বিশ্বের মুসলিমরা আক্রান্ত হয়েছে কেন আজকে বার্মার ভাইদের পক্ষে কথা বলছে না নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সময়েই আরবে বণিকদের ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম পৌঁছে যেমন চিটাগঙ্গে তেমনি পৌঁছে আরাকানে যাদের নাম দেশকে দিয়েছে তারা অভিবাসী আমরা বলবো তারা আমাদের মুহাজির ভাই তাদেরকে অভিবাসী বলে তাদেরকে অভিবাসী বলে আমরা তাদেরকে ধিক্কার জানাতে চাই না তারা অনুপ্রবেশকারী বলে তাদের ধিক্কার জানাতে চায় না তারা মুসলিম ভাই তারা মুহাজির একদিন মদিনা থেকে এসে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আবু সুফিয়ানকে গ্রেফতার করে যেমন আবু সুফিয়ানকে আটক করে যেমন মক্কা বিজয়ের দৃশ্য দেখিয়েছিলেন এই মুহাজির ভাইয়েরাই ইনশাল্লাহ বারমাতে গিয়ে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ ভবিষ্যতে এতে কোনো সন্দেহ নাই এটা স্পষ্ট জানে ইসলাম জিন্দা হতা হার কাল বাদ তবে দুঃখের বিষয় হলো এই ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলিমদের বন্ধু নয় এগারোশো বিরাশি খ্রিস্টাব্দের ঘটনা এটা আজকে নয় মুসলিম স্পেনটা আটশো বছর যাবৎ মুসলিমরা সাজিয়েছিল কর্ডোভার ঐতিহ্য সাজিয়েছিল কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা এটাকে দখল করে নিয়ে শেষ করে দিয়েছে স্পেনে একদিনে এই ইতিহাস তো আজকের নয় নারী ইসাবেলা আর ফার্ডিনেন্স দুইজনা ঐক্যবদ্ধ হয়ে পহেলা এপ্রিল তারিখে মসজিদগুলোতে মুসলিমদেরকে বন্দি করে একদিনে আগুন জ্বালিয়ে সাত লক্ষ মুসলিমকে হত্যা করেছে ছোট ছোট বাচ্চাদেরকে বের করে সাগরে ভাসিয়ে দিয়েছে সাগরে কোথায় মারা গেছে তার ঠিক ঠিক নয় ওই ইতিহাস যেন আবার সূচি শুরু করেছে কিন্তু রানী ইসাবেলাকে কে চিনে ফার্ডিনেন্ডকে কে চিনে অনুরূপভাবে শিয়াদের কারণে এটা ঘটেছিল স্পেনের ঘটনা ঠিক বাগদাদের খেলাফতের ঘটনাও ঘটেছে এটাই ওমাইয়া খেলাফতকে নষ্ট করেছে শিয়ারা আব্বাসীয় খেলাফতকে নষ্ট করেছে শিয়ারা ফাতেমীয় খেলাফতকে ধ্বংস করেছে শিয়ারা উসমানীয় খেলাফতকে ধ্বংস করেছে শিয়ারা সর্বশেষ আব্বাসীয় খেলাফত বারোশো আটান্ন খ্রিস্টাব্দের তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি তিন দিনে বাগদাদের চল্লিশ লক্ষ মানুষকে হালাকু হত্যা করেছে সেরাফ এটা ছিল শিয়াদের কারণে বাগদাদ জ্ঞানের শহর টাইগ্রিস নদীতে বাগদাদের যত লাইব্রেরি ছিল সমস্ত বই ফেলে দিয়ে স্রোত বন্ধ করে দিয়েছিল ইহুদি খ্রিস্টানদের ইতিহাস এটা নয় এগারোশো বিরাশি খ্রিস্টাব্দে ক্রুসের যুদ্ধ শুরু করেছিল উনিশশো সালে ফিলিস্তিনে এসে সালাউদ্দিন আইবি মারা গেছেন বহু আগে ফরাসি জেনারেল গুরিয়ান সালাউদ্দিন আয়বের কবরের উপরে পা বাম পা রেখে বলছে we have come back Salahuddin Salahuddin আমরা আবার ফিরে এসেছি আমেরিকার জেনারেল বলল যে today ends the set আজকে ধর্মযুদ্ধের সমাপ্তি হলো শুরু হয়েছিল কখন ওই দিন যাপন করার সময় ইহুদিরা চুক্তি করেছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে গত দুই সালে যখন এই দিনটা উদযাপন করে আগামী পঞ্চাশ বছরের মধ্যে ইহুদিরা এই মর্মে প্রতিজ্ঞা পোষণ করেছে সমস্ত মুসলিম দেশগুলো তাদের নিজের আয়ত্তে নিয়ে আসবে নওয়াজবিল্লাহ এখনো বুঝিনি আমরা যদি যেদিন সালাউদ্দিন আয়বি বেঁচে ছিল সেই দিন তোমরা হুঙ্কার দিতে পারো কত নির্লজ্জ কত জঘন্য কত নোংরা একজন মৃত মানুষের কবর উপর পা দিয়ে নিজের খায়েসকে উচ্ছ্বস্ত করতে চায় ঠিক অনুরূপ উপমহাদেশের যে ঘটনা ইহুদি খ্রিস্টানরা লুণ্ঠন করে ব্রিটেন বাংলাদেশ ভারত পাকিস্তানকে লুণ্ঠন করে নারীর ইজ্জতকে ধ্বংস করে অত্যাচার করে আলেমুলামাকে হত্যা করে তারা নির্যাতন করেছে একচেটিয়া এসেছিল উনিশশো সালে সরি পনেরোশো সালে এসেছিল তারা পনেরোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত কাজ করে উনিশশো সালে স্বাধীনতা কেড়ে নেয় একশো বছর রাজত্ব করেছে এই ইহুদিয়া খ্রিস্টানরা উপমহাদেশে মানুষকে মুসলিম তৈরি না করতে পারলেও তারা এক সময় বিদায় নিয়েছে এ দেশ থেকে যারাই অত্যাচার করেছে একসময় মুসলমানদের আল্লাহ রাবুল সুযোগ দান করেছেন উনিশশো সালে আবার চলে আসে ইহুদি খ্রিস্টানদের হাত থেকে মুক্ত হয়ে এই উপমহাদেশ কিন্তু এমনিতে আসেনি এখানে চেতনাগত সংগ্রাম করা লাগছে কারা করেছেন সাইদ আহমদ শাহ ইসমাইল শহীদ তিতুমির বিজয়ের জন্য প্রথম শর্ত করেছিলেন কেন লেখলেন শাহ ইসমাইল শহীদ রহিমহুল্লাহ রিসালাতুত্তাহিদ তাকবিয়াতুল ইমান কেন লিখলেন লেখার মৌলিক কারণ ছিল এটা যাদের হৃদয়ে শিরিকের আশ্রয় রয়েছে তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমের বিজয় দান করবেন না প্রথম বই লেখলেন তাকবিয়াতুল ইমান ওইটা অনুবাদ বের হয়েছে আরবিতে রিসালুত তহিদ সেখানে তিনি শিরিক থেকে মুক্ত হতে বলেছেন ভাইদেরকে এরপরে যারা শিরিক মুক্ত তাদের পরিচয় ব্যক্ত করলেন যারা সালাতের অফলায়দান করে তারা কখনো শিরিক করে না আলহামদুলিল্লাহ তানবিরুলাইন অল্প সংখ্যক মানুষকে তিনি বের করলেন আর তাদের নিয়েই সাইদ আহমদ শহীদ শাহ ইসমাইল শহীদ তারা বেরিয়ে গেলেন এদেশের মানুষের ইজ্জত বাঁচানোর জন্য ধন সম্পদ বাঁচানোর জন্য মানুষকে তারা হত্যা করছিল ইংরেজ বাহিনী সশস্ত্র বাহিনী তাদের সংখ্যা অনেক বেশি ছিল অস্ত্র ছিল অর্থ ছিল কিন্তু মুসলিমদের কাছে ছিল একটা জিনিস তার নাম হলো তাওহিদ আর কিছু ছিল না তাই ডক্টর ইকবাল হুঙ্কার ছেড়ে বলছেন মহিচ্ছে বার পায়রি যে জারাস সে শামশির হিন্দি নেহি বার সারাস উম্মেদ হিরাসাস নাহবাসাত জিকাস বারিনাস বুনিয়াদে তাওহিদ ওবাস্ত একজন মহিয়ত ব্যক্তির কাছে তাওহিদ পন্থী ব্যক্তির সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই না তাকে টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা যাই দিক না কেন তাওহিদের নিশায় সবকিছু বর্জন করতে পারে তিনি আর একটা ধরেছিলেন যে আগে মুসলিম ঐক্য দরকার ইকবাল বলে দিলেন বাতানে শুয়াবো কাবাইল কতুড়ো রুসুমে খুনকে সালাসিল কতুড়ো এহি দিন মুহকাম এহি বাব কে দুনিয়া মে তৌহিদ হবে হিজাব তিনি বলে দিলেন যত রসম রেওয়াজ আছে আর যত দলাদলি আছে সবগুলো ফেরকাবাজি কিসের চিস্তিয়া কিসের মুজাদ্দিদা কিসের নকশাবন্দিয়া সবগুলো ভেঙ্গে চুরমার করে দাও কিসের মিলেত কিয়াম সমবরাত এই বেদাতি প্রথাকে এই সিলসিলাকে চুরমার করে দাও ভেঙ্গে দাও এহি দিনে মুহকাম এহি ফতেহবাব এটাই হলো দিনের নির্দেশ এখানেই রয়েছে বিজয়ের দরজা কে দুনিয়া মে তৌহিদ হবে হিজাব তখনই দেখবে আসমার নিচে জমিনের উপরে তাওহিদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে ওই দিক থেকে ডক্টর ইকবালের হুঙ্কার এই দিক থেকে স্বাধীনতার কবি বিদ্রোহী কবি ইসলামী রেনেসার কবি কাজী নজরুল হংকার ছেড়ে বললেন দুর্গমগিরি কান্তার মরু দস্তুর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি নিশে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ কি আছো জুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে বাড়ি নিতে হবে তরিফার হংকার এমনিতে আসেনি জেল খাটার পরে এসে কান্ডারি হুঁচারি কবিতা লেখে যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করলেন ইংরেজরা এসে এই অপবিত্র নষ্টারা এসে আমার দেশের নারী পুরুষকে ধর্ষণ করবে আমার দেশের মা বোনকে ইজ্জত নষ্ট করবে লুণ্ঠন করে নিয়ে চলে যাবে সম্পদ এটা হতেই পারে না তিনি বলে দিলেন স্পষ্ট ভাষায় যে না যুবকদের যখন তাওহিদে চেতনায় না জাগবে ততক্ষণ হবে না বলেছিল ইংরেজরা ধিক্কার জানিয়ে বলেছিল নজরুল এমন কি ঘটনা একদিনে লক্ষ কোটি গরু ছাগলকে জীবকে জবে করে তোমরা নাকি কুরবানি করে আল্লাহ সন্তুষ্টি চাও কাজী নজরুল জবাব দিয়েছিলেন যে তুমি মনে করো না যে কুরবানি করছি এটা কুরবানি নয় মনে রেখো ওরে ওই কল্যাণ ওই খুনের খটিতে কল্যাণ কেতু লক্ষ হই তরুণ আজ আল্লাহর নামে যান কুরবানে ঈদের প্রীতবোধন ওরে হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্বোধন তিনি বলেছিলেন এটা শুধু জবে নয় তোম এখানে রয়েছে আমরা মনে করি এখানে রয়েছে বিজয়ের দরজা তোমরা আমাদের উপরে যে অত্যাচার করছো এই অত্যাচার থেকে বাঁচার জন্য ঈদের পুতবোধন ওরে সত্যাগ্রহ হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এটা আমাদের শক্তির উদ্বোধনে হত্যা নয় কাজী নজরুল এই পাশ কিন্তু মানবতায় উদ্বুদ্ধ ছিলেন বলে কে কে হিন্দু কে ব্রাহ্মণ কে মুসলিম সেটা দেখার বিষয় ছিল না তখন তার কাছে ইংরেজরা এসে দেশের মা বোনের ইজ্জত নষ্ট করছে ইংরেজরা এসে আলেমদেরকে হত্যা করছে এটাই ছিল তার বড় বিষয় তিনিও বলেছেন কেন এই ডক্টর ইকবাল যেমন বলছেন আগে ঐক্যবদ্ধ হতে হবে সব ভেঙ্গে চুরমার করে দাও হানাফি সাফি মালিকি হামবেলি এখনই মোটেলি গোল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছিয়ে বিবিতা লেখের ফতুয়া খুলেছি কোরআন হাদিস চষে হানাফি সাফি মালিকি হামবেলি এখনো মিটেনি গোল এই কথাটা কেন বলেছিলেন কাজী নজরুল কি জন্য বলেছিলেন যে তোমরা আজকে হানাফি সাফি মালিকি হামবেলি কে চিস্তি মুজাদ্দের নকশাবন্দে কাদেরিয়া দলে দলে বিভক্ত হয়ে নিজেরা চুরমার হচ্ছ অথচ বিশ্ব এগিয়ে চলেছে কেন বলেছিলেন তিনিও চেয়েছিলেন যে ঐক্যবদ্ধ হওয়া আজকে যখন বারমার ভাইয়েরা নির্যাতিত হচ্ছে তখন কি আর সময় আছে কে আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে বসে থাকার এখন কি আর সময় আছে কে কোন মাঝাবের একটাই দিক সবাই তাওহিদের কাছে আশ্রয় গ্রহণ করে কারণ তোমার আমার যতই শক্তি থাক না কেন ইমানি তাওহিদ যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সহযোগিতা করবেন না আল্লাহ সাহায্য নাজিল করবেন না চেষ্টা করে কোনো লাভ হবে না অল্প সংখ্যক মানুষ দরকার শাহ ইসমাইল শহীদের সংখ্যা বেশি ছিল না সাইদ আহমদ শহীদের লোক সংখ্যা বেশি ছিল না অল্প সংখ্যা ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে রহমত নাজিল করেছেন বলেই আজকে ইংরেজরা দেশ থেকে মুক্ত হয়েছে আমাদের মা বোনদের ইজ্জত বাঁচতে কিন্তু উল্টা আবার শুরু হয়েছে বারমাতে তারা আমাদের আগেই আশ্রয় দিয়েছিলেন ইন্ডিয়ার মতো আজকে আমরাও আশ্রয় দিচ্ছি তবে আল্লাহর কাছে প্রাণ খোলা দোয়া করছি আল্লাহ তুমি অতি সত্তর এই ইহুদি খ্রিস্টানদেরকে তুমি ব্যবস্থা করো তাদের উপরে তাড়াতাড়ি গজব নাজিল করো আল্লাহ মামিন আমার ভাইদের উপরে মুসলিম ভাইরা যারা অত্যাচারিত হচ্ছে তাদের অত্যাচার বর্ণনা করার মতো না মায়ের সামনে ছোট্ট শিশুকে আষাঢ় মেরে যদি ওটা আমার সন্তান হতো একুশ বছর ২২ বছর ছেলের সামনে মাকে যেভাবে ধর্ষণ করছে বারো তেরো বছরের মেয়ের সামনে মাকে যেভাবে ধর্ষণ করছে এইটা এই দৃশ্য পৃথিবীতে আর কোন দেশে এরকম হয় সরাসরি ধরে ধরে জবাই করে পানিতে ফেলে দেওয়া হচ্ছে তাদেরকে দেখার কেউ নাই বিশ্বে সবচেয়ে নির্যাতিত এখন এই বার্মার আরাকারের মুসলিম ভাইরা অথচ তারাই ছিল প্রথম অধিবাসী আমি ইতিহাসের দিকে না গিয়ে শুধু এতটুকু বলবো আপনাদের কাছে পরামর্শ এটা প্রথমত বেশি বেশি দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের উপরে সাহায্য নাজিল করেন আল্লাহ মামিন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম আটষট্টি জন সাহাবিকে হত্যা করেছিল বলে আল্লাহ নবী বরদাস করতে পেরেছিলেন না আল্লাহ নবী দোয়া করেছিলেন সহ্য করতে পারেননি খুব আয়বের নেতৃত্ব পাঠিয়েছিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য তার তার ষাট সত্তর জনের মধ্যে একজন বাদ দিয়ে উনসত্তর জনকে খোয়া হত্যা করেছিলেন আল্লাহর সাহায্য ওই আল্লাহ এখনো আছে যে আল্লাহ আগে মুসা আল্লাহ ইসলামকে সহযোগিতা করেছেন যে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে সহযোগিতা করেছেন যে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সহযোগিতা করেছেন সে আল্লাহ এখনো আছেন তিনি সহযোগিতা করতে পারেন তিনি সাহায্য নাজিল করতে পারেন অবশ্যই সাহায্য নাজিল করবেন আল্লাহ তিনি বলেছিলেন আল্লাহ আলাল মুজারা আল্লাহ তুমি মুজারা গোত্রের উপরে তোমার পক্ষ থেকে গজবটাকে দৃঢ় করো আল্লাহ ইউসুফ আল্লাহ তুমি ইউসুফের সময় যেমন দুর্ভিক্ষ দিয়েছিলে মুজারা গোত্রের উপরে ওই দুর্ভিক্ষ তুমি দিয়ে দাও আল্লাহ মুজরামিন আল্লাহ সারিয়াল হিসাব আল্লাহ তুমি খুব দ্রুত তোমার শাস্তি নাজিল করো আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো তুমি তাদের উপরে গজব বর্ষণ করো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রহমতুল্লিল আলমিন কত কঠোর হয়ে গেলেন বদর যুদ্ধের সময় কত কঠোর হলেন এই মুজারা গোত্রের বিরুদ্ধে দোয়া করলেন এই দোয়ার কারণে আজ পর্যন্ত মুজারা গোত্রের ওই এলাকায় কোনো ঘাস পর্যন্ত জন্মায় না গজবটা এমনভাবে আল্লাহর পক্ষ থেকে হয়েছিল আমরাও আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর কাছে দোয়া করা বড় অস্ত্র এখন সবচেয়ে বড় দোয়া করা দ্বিতীয় বেশি দোয়া করুন আল্লাহ যেন এই সুযোগে মুসলিম উম্মার শাসকবর্গকে এক কাতারে বসার তৌফিক দান করেন আল্লাহ মামিন আমি গত কয়েকদিন আগে জেদ্দাতে দুই দুইটা বক্তব্য দিয়েছি এবং দোয়া করেছি আল্লাহর কাছে এই মর্মে বারবার ভাইদের জন্য বিশেষ করে মুসলিম শাসক হিসাবে সৌদি আরবের জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাদের মাধ্যমে অন্য অন্য মুসলিম দেশকে ঐক্যবদ্ধ করা তৌফিক দান করেন আল্লাহ মামিন তারাই পারবেন ইনশাআল্লাহ মুসলিম শাসকদের হৃদয়ে যেন এই অপর মুসলিম ভাইয়ের রহমতটা দয়াটা যেন আল্লাহ সৃষ্টি করে দেন আল্লাহ মামিন আল্লাহ তুমি ফেরাউন বাহিনীকে ধ্বংস করতে পেরেছ তুমি নমরুদ বাহিনীকে ধ্বংস করতে পেরেছো তুমি আবু জাহাল বাহিনীকে শাস্তা করতে পেরেছো তুমি অবশ্যই সুচির বাহিনীকে শাস্তা করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার ফাইসাল অতি দ্রুত নাজিল করো আমরা এই দৃশ্য আর চোখে দেখতে পাচ্ছি না তোমার পক্ষ থেকে আমরা সাহায্য চাই আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترده للقوم المجرمين اللهم اخذل الكفرة والفجرة والمبتدة اليهود والنصارى والمشركين اللهم اشدد وطوتك على القوم المجرمين اللهم اشدد وطوتك على القوم الظالمين اللهم اشدد وطوتك على القوم الكافرين المشركين আল্লাহ তোমার কাছে আমাদের দোয়া করা ছাড়া বর্তমানে কোনো পথ নেই আর আল্লাহর কসম দিয়ে বলবো আপনাদেরকে যে সমস্ত ভাইয়ের অর্থ আছে আল্লাহর কসম দিয়ে বলছি যে সমস্ত ভাইয়ের অর্থ আছে যারা অর্থ সহযোগিতা করতে পারেন তারা কেউ টিউবওয়েল দেন কেউ কাপড় কিনে দেন কেউ টাকা দিয়ে সহযোগিতা করুন তারা বাংলাদেশ আসছে ইতিমধ্যে সাত লক্ষ হয়তো আসছে তাদের খাবারটুকু নাই থাকার জায়গাটুকু নাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ে এইরকম অফদি আব্দুল কয়েস নামে একটা গোত্রের লোকেরা এসেছিলেন আল্লাহ নবী সিহারা বিবর্ণ হয়ে গেছিল আল্লাহ রাসুল বললেন বেলালকে বেলাল আজান দাও তাড়াতাড়ি আজান দিলেন জহরের তাদের পেটে খাবার নাই শরীরে কোনো পোশাক নাই পায়ে কোনো জুতা নাই এইভাবে আসাতে আজান দেওয়ার পরে বললেন তোমরা কে আসো তাদেরকে সহযোগিতা করো মানে সান্নাফিল ইসলামের সুন্নাতার হাসানাতার এই হাদিসটা যখন বলে দিলেন তখন কেউ খেজুর নিয়ে আসলো কেউ রুটি নিয়ে আসলো এইভাবে করতে করতে এই ভাইদের সহযোগিতা করার কারণে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের চেহারা আগে ছিল বিবর্ণ যখন দেখলেন এক সঙ্গে অনেকগুলো খাবার তাদের জন্য পোশাক অনেকগুলো এসে গেছে আল্লাহ রসুল সাল্লামের চেহারা যেন তখন যেন ডালিমের মানে দানার মতো হয়ে গেল চেহারাটা মানে করে ফুটে গেল জনগণের সামনে আমি বারমার ভাইদের প্রতি এগিয়ে আসার জন্য দানশীল ভাইদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যাদের সাহায্য দেওয়ার সুযোগ আছে আগামীতে যারা জাকাত বের করার চিন্তা ভাবনা করেন তারা তাদের উদ্দেশ্যে এবারই অগ্রিম আপনি জাকাত দেন সামনে গিয়ে রমাজানে গিয়ে জাকাত দেওয়ার প্রয়োজন হবে না আপনি অগ্রিম জাকাত দিয়ে দিন তাহলে ডবল নেকি পাবেন আল্লাহ আকবার আমি আপনাদের অনুরোধ করব